ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः শিল প্রভুপাদে অসীম কৃপায় আজকে আমি সুযোগ পাচ্ছি জগন্নাথ মিশ্রের মহিমা সম্বন্ধে কিছু কথা বলতে না গড়ের মহিমা কিভাবে হতো গড় মহিমা না জগন্নাথ মিশ্রের মহিমা গড় মহিমা গড় থেকে কে বড় আছে না কি বড় কে আছে জগন্নাথ মিশ্র না গড় গড় কিন্তু গড় নিজে সেই অত মনে করে না গড় ভগবান মনে করে আমার পিতা শ্রী জগন্নাথ মিশ্র তো আপনি আপনারা মনে করছেন যে গড় হচ্ছেন বড় ইনি হচ্ছেন यदद्वैतम तद्ब्रह्मोपनिषदि तदप्यक्तिथनुभा य आत्मन्तयामि पुरुष इति चोत्संस विभवः सदैश्वर्य पूर्ण यः भगवन् स स्वयमयम् न चैतन्या कृष्णात् जगति Srila Krishna, Kaviraj Goswami both Sensei, Dehi, Wo Nirvishesh Brahma, Sarva Vyapta Brahma, Brahma Jyoti, Jo Jehi Upanishad প্রশংসিত Shita Hatsan Gore গড়ের অঙ্গকারী ও সকলে হৃদয়ের মধ্যে পরমাত্মা যিনি বিরাজমান আছেন তিনি হচ্ছেন গৌরাঙ্গের আত্মপ্রকাশ এবং সদৈশ্বর্য পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন হচ্ছেন গৌর ইনি হচ্ছেন স্বয়ং ভগবান তার উপরে কেউ না ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন হে ধনন্দ হে অর্জুন আমার উপর অসমান কেউ না আহম সর্বস্য প্রভু মতঃ সর্বম প্রবর্ততে আমার থেকে এই সব কিছু যা আছে এই সমস্ত জিনিস জগতের মধ্যে যা আছে আমার থেকে আসে আমি সকল জিনিসের উৎস তো শ্রী কৃষ্ণ আবার আবির্ভূত হইলেন গৌর তার উপরে কেউ না কৃষ্ণের উপরে কেউ আছে কিনা না এবং সেই কৃষ্ণ হচ্ছেন গড় তো গড়ের উপরে কেউ আছে কিনা না কিন্তু গড় ভগবান স্বয়ং মনে করেন যে জগন্নাথ মিশ্র হচ্ছেন আমার পিতা শ্রী আমার থেকে বড় সেই জন্য আমরা কাউকে এই গড় কথা বললাম গড় মহিমা বললাম কিন্তু আজকে এই আর্ট মানে এটা খুবই গুহ্য গুহ্য বিষয় যে কৃষ্ণ হচ্ছেন সর্বোত্তম बहुनम जन्मनानन्दे ज्ञानवान्नां प्रपद्यते वासुदेव सर्वमिति समहात्मा सुदुर्लभः তো ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে বহু জন্মের পরে যারা খুব গভীর ভাবে বৈদ বেদে জ্ঞান মার্গ অবলম্বন করে তারা অনেক তপশ্চর্য করার পরে অনেক জন্মের পরে উপলব্ধি করতে পারে যে আমি কৃষ্ণ হচ্ছেন সর্বতা মনুষ্যানং সহস্রেষু কচ্ছ যতটি সিদ্ধে সিদ্ধ সিদ্ধানং কচ্ছ মাং Veti Tatvataha. Sri Krishna Arbhavin Bhagavad Gita says, हजार हजार मनुष्य मध्य केवल एक जन विशेष कर एक चेष्ट करे सिद्धि प्राप्त करो जन आध्यात्मिक पारमार्थिक सिद्धि प्राप्त करो जन तो श्री भगवान पारमार्थिक পন্থ অবলম্বীদের মধ্যে খুব কম লোক প্রকৃত পক্ষে সিদ্ধি প্রাপ্ত করে এবং সেই রকম সিদ্ধ পুরুষ অনেকের মধ্যে কেবল একজন বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বোপরি সর্বোত্তম সর্বারাধ্য সবকিছু তো কৃষ্ণকে বুঝতে এই কোন সাধারণ বিষয় নেই অনেক ঋষি মুনি যোগী তপস্বী গুরু সাধু সদাচারী অনেক আছে না অনেক নেই তো কিন্তু তাদের অনেকে তাদের নেই কিন্তু পূর্বকালে অনেক ছিল শাস্ত্র হিসাবে সব ঋষি মুনিদের নাম লেখা আছে সকল ঋষিদের মুনিদের মধ্যে মহামুনি হচ্ছেন ব্যাসদেব অনেক ঋষি গৌতম ঋষি অত্রি দত্তাত্রেয় অত্রয় তো অনেক ঋষি মুনি আছে কিন্তু ঋষি হলেও মহান দেবতা হলেও ইন্দ্র চন্দ্র সূর্য বায়ু বড় দেবতা হলেও সেটা অধিকার না কৃষ্ণকে বুঝতে কৃষ্ণকে বুঝতে কি উপায় আছে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন ভক্ত্যা নাম জানাতি কেবল ভক্তি দ্বারা আমাকে জানা যায় तो श्री कृष्ण के गुरु से कोनो साधारण খুব কম লোক ঠিক মতো বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বোত্তম ইনি হচ্ছেন সব ভগবান তো কৃষ্ণকে বুঝতে খুব কঠিন আছে সেটা খুবই গুজ্জ ব্যাপার এবং যে ভগবান কৃষ্ণের গৌর অবতার আছে সেটা কৃষ্ণ ভক্তদের মধ্যে আরো গুরুত্ব ব্যাপক আছে চৈতন্য মহাপ্রভুর কৃপায় যেহেতু ইনি এই গৌর দেশে অবতীর্ণ হইলেন মায়াপুর চিন্ময় ভূমিতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় অন্য Radha Krishna Shanmilita Tanai Tanus হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তো এই দেশে অবতীর্ণ হইলেন এবং সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি বেশি সময় পুরী ধামে অবস্থান করলেন সেই জন্য মহাপ্রভুর মহিমা বিশেষ করে এই বাংলাদেশে গৌড় দেশে এবং উৎকা দেশে প্রসারিত আছে এখন চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা অনুসারে পৃথিবীতে আছে যত নাগরাজি গ্রাম সর্বত্র প্রচার হইবে মরে না শিল প্রভুপাদের পৃথিবীতে অনেকেই মানেন যে শ্রী কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয়ন কিন্তু বিশেষ করে বেঙ্গালি গৌরিয়া বৈষ্ণব যারা বেঙ্গালি তাদের স্বাভাবিক আকর্ষণ আছে গড় চয়নের জন্য আপনাদের স্বাভাবিক রুচি আছে প্রীতি আছে গড় চরণ সেবা করার জন্য তো ভারত ভারতে অনেক বৈষ্ণব আছে বিষ্ণু আজকে দেবতা ইতি বৈষ্ণব যারা স্বীকার করেন যে বিষ্ণু হচ্ছেন ভগবান তারা বৈষ্ণব তো বিষ্ণু উপাসক অনেক আছে ভারতে কেউ কেউ রাম রূপেণ সীতারাম শিয়ারাম সীতারাম লক্ষণ হনুমান রূপে রামের উপাসনা করে রাম ভক্ত অনেক আছে সারা ভারতে তারা ও বৈষ্ণব এবং ভারতে পশ্চিম অঞ্চলে অনেক দাও গোপাল উপাসক আছে দাও গোপাল মানে শিশু নরগোপা শিশু রূপে কৃষ্ণের আরাধনা করে এবং বিশেষ করে দক্ষিণ ভারতে অনেক লক্ষ্মী নারায়ণ উপাসক আছে তো এইভাবে অনেকে কৃষ্ণ এবং বিষ্ণুর কৃষ্ণ এবং বিষ্ণু অভিন্ন আছে কৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণু স্বয়ং রূপ তো অনেক বিষ্ণু রামা নৃসিংহ এবং কৃষ্ণ উপাসক আছে রাধা কৃষ্ণ উপাসক কম আছে বিশেষ করে এই গৌরিয়া সম্প্রদায়ে রাধা কৃষ্ণ উপাসনা করা হয় এবং নিম্বার্ক সম্প্রদায়েও রাধা কৃষ্ণ উপাসনা করা হয় তো কৃষ্ণের ভক্ত অনেক আছে কিন্তু সবাই বুঝে না যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ অনেক খ্রিস্ট ভক্ত আছে তারা মোটামুটি সবাই চৈতন্য মহাপ্রভুকে মানেন কিন্তু কি রূপে তারা মনে করেন যে Chaitanya, Sri Krishna Chaitanya Hudson, এক মহান ভক্ত শুধু কিন্তু যে ইনি হচ্ছেন স্বয়ং ভগবান তারা মানে না তারা আপতিকম তারা মনে করেন যে এটা হচ্ছে নিন্দা চৈতন্য মহাপ্রভু এই ভাবতেছে না মানুষ না তারা মনে করে বুঝে না যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য তো খুবই গুজ্জ কথা আছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান তা থেকে আরো ঘুরে আছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন কাউকে এই গড় পূর্ণিমার দিবসে তার সম্বন্ধে আমরা কথা আলোচনা করেছি যে গড়ে অবস্থা হচ্ছে ইনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ এই খুবই গুজরাট খাতের সম্বন্ধে আমরা আলোচনা করেছি আজকে আমরা তার থেকে আরো বেশি গুজরাট আলোচনা করি যে গড়ের গড়ার আরাধনা থেকে আরো উত্তম আছে আরো উত্তম কি কৃষ্ণ বিষ্ণু আছেন ভগবান শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র ইত্যাদি দেবতা থেকে বড় হচ্ছেন বিষ্ণু এবং বিষ্ণুর আদি রূপ স্বয়ং রূপ হচ্ছেন কৃষ্ণ এবং কৃষ্ণ অতি গুপ্ত রূপ আছে চৈতন্য মহাপ্রভু তো মহাপ্রভু থেকে বড় কে কেউ না কিন্তু মহাপ্রভু নিজে মনে করেন যে জগন্নাথ মিশ্র এবং সাচী মাতা আমার গুরু আছে তো চৈতন্য থেকে চৈতন্য মহাপ্রভু থেকে বড় কে আছে কেউ না কিন্তু মহাপ্রভু নিজে মনে করেন যে আমার থেকে বড় হচ্ছেন ঈশ্বর পরিপাদ অদ্বৈত আচার্য জগন্নাথ মিশ্রা Pundari Vitanidhi, Shakti Mata. তো শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বিষ্ণুর উপাসনা আরাধনাম সর্বেশম বিষ্ণুর আরাধনম ফলম দেবী অর্থাৎ পার্বতী একবার তাদের স্বামী মহিষা শিব থেকে শেষ করেন যে আমি দেখি যে বিশ্বের মধ্যে তোমার নাম হচ্ছে বিশ্বনাথ তো এই বিশ্বের মধ্যে দেখতে পাই যে অনেক রকম আরাধনা করা হয় কেউ কেউ আমাদের শিব পার্বতী আরাধনা করে কেউ কেউ লক্ষ্মী নারায়ণের কেউ কেউ ইন্দ্রদেব কেউ কেউ চন্দ্র বায়ু মারুদগণের উপাসনা করে কেউ কেউ নাগে উপাসনা করে শীতলা দেবী বাংলাদেশের গ্রাম অঞ্চলে এইগুলো শহরেও শীতলা সরস্বতী এইসব ওই নাগ নাগ পূজা করা হয় আমি দেখিনি বাংলাদেশে মানুষের তো চট্টগ্রামের এবং অনেক নক ভগবানের পুজো সেটাও করা হয় বিশেষ করে বাংলাদেশ এটা নক ভগবানের রাজধানী সব Shastri ভগবান তো পার্বতী শিব থেকে জিজ্ঞেস করেন তো কোন পার্শ্ব শ্রেষ্ঠ আমি বুঝি না আমাকে বুঝান তো শ্রী ভগবান বলেন আরাধনানম সর্বেশম বিষ্ণু আরাধনম পরম বিষ্ণু উপাসনা পরম কেননা বিষ্ণু আছেন তারা কিন্তু তার থেকে আরো শ্রেষ্ঠ আছে তদীয় তদীয় মানে কৃষ্ণের ভক্তরা উপাসনা করে তো পরম থেকে আরো পরম আছে কি ভগবানের ভগবান বিষ্ণু উপাসনা সেইটা পরম কারণ ভগবান বিষ্ণু হচ্ছেন পরম কিন্তু তিনি নিজে মনে করেন যে আমার থেকে আমার ভক্তরা বড় আছে সেই জন্য যারা বিশেষ করে বুদ্ধিমান তারা বিষ্ণু উপাসনা করে এবং সাথে সাথে বিষ্ণুর ভক্তদের উপাসনা করে সেজন্য আজকে জগন্নাথ মিশ্র মহোৎসব উদযাপিত হয় গৌর ভগবান আরো সন্তুষ্ট হচ্ছেন আমরা যদি গৌর পূর্ণিমা মহোৎসবের সাথে সাথে মানে একদিন পরে জগন্নাথ মিশ্র মহোৎসব করেন জগন্নাথ মিশ্র তিনি নিজেই মহোৎসব করলেন গড় ভগবানের জন্ম উপলক্ষে না একদিন পরে না কিছুদিন পরে তো সেই স্মৃতিতে এবং জগন্নাথ মিশ্র মহিমা বর্জন করার জন্য আমরা ও জগন্নাথ Mishra, মহোৎসব উদযাপন করি মনে হয় আপনারা এখানে অনেক সময় যাবৎ উপস্থিত আছেন আমরা একটু দেরি বিমানবন্দর থেকে এলাম তো মহোৎসবের শেষ কার্য হচ্ছে প্রসাদ বিতরণ আপনারা সবাই তার জন্য Opeca Carlsen Amaro Rashad Seva Carlsen Hobbit سرایکان همین ای چوتو گفتتا شما فکاری دیرم دیچی هره کشتا هره کشتا کشتا کشتا هره হরে রাম হরে রাম রাম রাম হরে কথা শিল প্রভুপাদের আজ্ঞায় আমি কিছু বই লিখেছি তার মধ্যে তিনটে বই বাংলায় অনুবাদিত এবং প্রকাশিত আছে আমার কাছে এখন এই দুই তার মধ্যে দুই রকম বই খ্রিস্ট আর এবং নবীন ভক্তদের জন্য খ্রিস্ট ভক্তি পন্থা নিয়ে আসলাম এবং ওই এমপি থ্রি সিডি যার মধ্যে আমার কিছু আমার কিছু মানে ষোলো প্রবচন আছে বাংলায় কিছু হিন্দি এবং ইংরেজি বইও নিয়ে আসলাম তো কেউ যদি নিতে চান এখান থেকে নিতে পারেন এবং আমি সহায়তাও দেব আরে